บุ๊กทู ยี่สิบแปด আটাশ আঠাশ ในโรงแรม การร้องเรียน হোটেলে অভিযোগ হোটেলে অভিযোগ ฝักบัวใช้งานไม่ได้ শাওয়ার কাজ করছে না শাওয়ার কাজ করছে না ไม่มีน้ำอุ่น গরম জল আসছে না গরম জল আসছে না คุณมาซ่อมมันได้ไหมคะ আপনারে কি এটা ঠিক করতে পারেন আপনারা কি এটা ঠিক করাতে পারেন ในห้องไม่มีโทรศัพท์ ঘরে কোনো টেলিফোন নেই ঘরে কোনো টেলিফোন নেই ในห้องไม่มีโทรทัศน์ ঘরে কোনো টেলিভিশন নেই ঘরে কোনো টেলিভিশন নেই ห้องไม่มีระเบียง ঘরে কোনো বারান্দা নেই ঘরে কোনো বারান্দা নেই ห้องนี้เสียงดังเกินไป ঘরে খুব বেশি চেঁচামেচি শোনা যাচ্ছে ঘরে খুব বেশি চেঁচামেচি শোনা যাচ্ছে ห้องนี้เล็กเกินไป ঘরটা খুব ছোট ঘরটা খুব ছোট ห้องนี้มืดเกินไป ঘরটা খুব অন্ধকার ঘরটা খুব অন্ধকার เครื่องทำความร้อนไม่ทำงาน হিটার কাজ করছে না হিটার কাজ করছে না เครื่องปรับอากาศไม่ทำงาน এয়ার কন্ডিশন কাজ করছে না এয়ার কন্ডিশন কাজ করছে না โทรทัศน์ไม่ทำงาน টিভি চলছে না টিভি চলছে না ดิฉันไม่ชอบเลย আমার এটা ভালো লাগছে না আমার এটা ভালো লাগছে না มันแพงเกินไป এটা খুবই দামি এটা খুবই দামি คุณมีอะไรที่ถูกกว่านี้ไหมคะ আপনার কাছে একটু সস্তা কিছু আছে কি আপনার কাছে একটু সস্তা কিছু আছে কি ที่พักเยาวชนใกล้ที่นี่มีไหมคะ এখানে আশেপাশে কি কোনো ইউথ হোস্টেল আছে এখানে আশেপাশে কি কোনো ইউথ হোস্টেল আছে มีเบดแอนด์เบรดฟาสใกล้ที่นี่มีไหมคะ এখানে আশেপাশে কি কোনো থাকবার জায়গা আছে এখানে আশেপাশে কি কোনো থাকবার জায়গা আছে มีร้านอาหารใกล้ที่นี่มีไหมคะ এখানে আশেপাশে কি কোনো রেস্টুরেন্ট আছে এখানে আশেপাশে কি কোনো রেস্টুরেন্ট আছে